পড়িস না ওদের ছলে তোরা আর পড়িস না ওদের ছলে আইরে ছুটে একসাথে লড়তে হবে এবার লড়তে হবে ওদের তাড়াতে এবার লড়তে হবে ওদের তাড়াতে আর পড়িস না ওদের ছলে আর পড়িস না ওদের ছলে আইরে ছুটে একসাথে লড়তে হবে এবার লড়তে হবে ওদের তাড়াতে এবার লড়তে হবে ওদের তাড়াতে সন্ত্রাসীদের জুলুম বাজি চলবে কত আর মানুষ কবে পাবে তাদের ন্যায্য অধিকার পাবে ন্যায্য অধিকার সন্ত্রাসীদের জুলুমবাজি চলবে কত আর মানুষ কবে পাবে তাদের ন্যায্য অধিকার পাবে ন্যায্য অধিকার ওরা ক্ষমতার হাত শক্ত করতে ও ক্ষমতার হাত শক্ত করতে গুন্ডা রাখে ভাড়াটে লড়তে হবে এবার লড়তে হবে ওদের তাড়াতে এবার লড়তে হবে ওদের তাড়াতে আর পড়িস না ওদের ছলে আর পড়িস না ওদের ছলে আইরে ছুটে একসাথে লড়তে হবে এবার লড়তে হবে ওদের তাড়াতে এবার লড়তে হবে ওদের তাড়াতে কোটি টাকার মালিক হলো হিসেব নেই যে তার বদলালো না কোনো দিন ভাগ্য জনতার ভাইরে ভাগ্য জনতার কোটি টাকার মালিক হলো হিসেব নেই যে তার বদলালো না কোনো দিনও ভাগ্য জনতার ভাইরে ভাগ্য জনতার ওরা রাত্র দিনে মগ্ন থাকে ও ওরা রাত্র দিনে মগ্ন থাকে নিজের পেটটা ভরাতে লড়তে হবে এবার লড়তে হবে ওদের তাড়াতে এবার লড়তে হবে ওদের তাড়াতে আর পড়িস না ওদের ছলে আর পড়িস না ওদের ছলে আইরে সুটে একসাথে লড়তে হবে এবার লড়তে হবে ওদের তাড়াতে এবার লড়তে হবে ওদের তাড়াতে ক্ষমতার স্বার্থে ওরা সবই করতে জানে নিজের হাত রাঙিয়ে হাসে জনতার খুনে ওরা জনতার খুনে ওদের মায়া দয়া মোটেও হয় না ও ওদের মায়া দয়া মোটেও হয় না জীবন রক্ত ঝরাতে লড়তে হবে এবার লড়তে হবে ওদের তাড়াতে এবার লড়তে হবে ওদের তাড়াতে আর পড়িস না ওদের ছলে আর পড়িস না ওদের ছলে আইরে ছুটে একসাথে লড়তে হবে এবার লড়তে হবে ওদের তারাতে এবার লড়তে হবে ওদের তারাতে জালিম শাহির জুলুমবাজি সইব না যে ধরো এবার শক্ত হাতে নতুন হাতিয়ার ধরো নতুন হাতিয়ার জালিম শাহির জুলুমবাজি চলবে না যে ধরো এবার শক্ত হাতে নতুন হাতিয়ার ধরো নতুন হাতিয়ার তবে ওদের কুরসি আর রবে না ও তবে ওদের কুরসি আর রবে না হবে ওদের পালাতে লড়তে হবে এবার লড়তে হবে ওদের তারাতে এবার লড়তে হবে ওদের তারাতে আর পড়িস না ওদের ছলে আর পড়িস না ওদের ছলে আইরে সুটে একসাথে লড়তে হবে এবার লড়তে হবে ওদের তাড়াতে এবার লড়তে হবে ওদের তাড়াতে